সাথে কোনো প্রকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না আল্লাহ সুবাহ ওই আয়াতের মধ্যে মূলত এই কথাটা স্পষ্ট করেছেন আর যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট এই নির্দেশনা আসার পর আল্লাহর দুশ্মনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে সে ইমানের দাবি করা সত্ত্বেও সে পদভ্রষ্ট হয়ে যাবে হয়তো সে মুমিন হিসাবে আল্লাহর অনেক হুকুমগুলোই মেনে চলে শুধুমাত্র আল্লাহর এই হুকুম অমান্য করার কারণে যে আল্লাহর দুশ্মনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে সে পদ ভ্রষ্ট হয়ে যাবে দুই নাম্বার আয়াতে আল্লাহর দুশ্মনদের কার্যকলাপ আরো কিছু বর্ণনা করা হচ্ছে আল্লাহ ঘোষণা করছেন যদি তারা তোমাদেরকে তাদের অধীন করতে পারে পরাভূত করতে পারে পরাজিত করতে পারে তোমাদের উপর যদি তারা প্রভাব বিস্তার করতে পারে তখন তারা তোমাদের শত্রু হয়ে যাবে তোমরা হয়তো তাদেরকে বন্ধু মনে করছ কিন্তু যদি তোমাদের উপর তারা কর্তৃত্ব করার সুযোগ পেয়ে যায় তোমাদের উপর ক্ষমতাসীন যদি তারা হয়ে যায় তখন তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং অসৎ উদ্দেশ্যে তাদের হাত এবং জবান তোমাদের দিকে প্রসারিত করবে আর তারা চাইবে যেন তোমরাও কাফের হয়ে যাও এখানে এমন একটা বাস্তব চিত্র আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহ তো স্বাভাবিকভাবে তা নিষিদ্ধ করিয়ে দিয়েছেন মুমিনগণ আল্লাহর দুশ্মনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না তাদের প্রতি বন্ধুত্বের কোনো বার্তা পাঠাবে না তাদের প্রতি অন্তরে কোনো ধরনের ভালোবাসাও পোষণ করবে না এটা এক নাম্বার আয়াতে কিন্তু এটা চলে গেছে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না বন্ধুত্বের বার্তা পাঠাবে না অন্তরেও তাদের প্রতি কোনো ভালোবাসা পোষণ করবে না যদি করে তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে এখানে আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে তোমরা যদি গ্রহণ করতে চাও বন্ধুত্বের বার্তা পাঠাও বা অন্তরে যদি তাদের প্রতি তোমাদের বন্ধুত্বের ভালোবাসার টান অনুভব করো তথাপিও তারা যখন তোমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে তোমাদেরকে তাদের অধীন করে নিতে পারবে তাদের করতল গর্ত করতে পারবে তখন তারা অকস্মাত তোমাদের শত্রু হয়ে যাবে এর আগে তারা যদি দুর্বল অবস্থায় থাকে হয়তো তোমাদের সাথে ভালোবাসার অভিনয় করতে পারে তারা দুর্বল অবস্থায় থাকলে তোমাদের সাথে ভালোবাসার অভিনয় করতে পারে কিন্তু তোমাদের উপর যখন তাদের ক্ষমতা প্রয়োগ করার শক্তি হয়ে যাবে তখন তারা প্রকাশ্যভাবে তোমাদের শত্রু হয়ে যাবে আর শত্রু হয়ে তারা করবে কি তোমাদেরকে যাতনা দেওয়ার উদ্দেশ্যে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করার উদ্দেশ্য নিয়ে তোমাদের ইমান আকিদা আমল থেকে তোমাদেরকে বিচ্যুত করার উদ্দেশ্য নিয়ে তারা তাদের হাত এবং জবানকে তোমাদের দিকে প্রসারিত করবে যখন তোমাদের উপর ক্ষমতাসীন হয়ে যাবে তখন হাত দিয়ে তোমাদের উপর নির্যাতন করবে তাদের হাত দ্বারা তোমাদেরকে অত্যাচার করবে আর মুখের দ্বারা তোমাদেরকে তারা বিভিন্নভাবে অপমানিত করবে আর এই সকল কর্মের মাধ্যমে তারা কামনা করবে একটাই তারা যেন তোমরা যেন তাদের মতো কাফের হয়ে যাও তারা যেইভাবে কাফের হয়ে গিয়েছে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর দুশ্মনের দলে শরিক হয়েছে তোমরাও তাদের মতো আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর দুশ্মনই করে তোমরা কুফরি করে তাদের সাথে মিলিত হয়ে যাও আমরা এই আয়াত থেকে বাস্তবে আমরা কি দেখতে পাই এটা তো আমাদের জীবনে বাস্তব ঘটে গেছে এই অবস্থাটা প্রথম দিকে আমাদের অভিযান যখন চলছিল তখন তারা কিন্তু ভীত সন্ত্রস্ত ছিল তারা ভীষণভাবে ভীত ছিল সন্ত্রস্ত ছিল তখনও যদি আমাদের কোনো সাথী গ্রেপ্তার হয়ে ভিতরে এসেছে তার মর্যাদা অনেক ছিল আমি আমাদের এক সাথীর কাছ থেকে সাধারণ একজন সাথীর কাছ থেকে শুনলাম সুপার তার রুমে ঢুকে গিয়ে তার কাছে বসে তার সমস্যাগুলো জানতে চাইত তার ব্যক্তিগত কুচখবর নিত তার কোনো প্রয়োজন আছে কিনা এগুলো কুচখবর নিত কিন্তু শায়কের গ্রেপ্তার হওয়ার পর আর কোনদিন সে তার কাছে যায়নি এরপর থেকে সকলের ব্যবহার পরিবর্তিত হয়ে গেছে আগে যেইভাবে একটু সমীহ করত এই সমী ভাবটা আর থাকলো না তুচ্ছ থাকছিল করতে শুরু করে দিল তখন আল্লাহ সুবাহ এখানে কথাই বলেছেন তোমরা তোমাদের দুশ্মন আল্লাহর দুশ্মনদেরকে তোমরা ভালোবাসার বার্তা পাঠাবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে অন্তরে তাদের প্রতি বন্ধুত্বের আকর্ষণ তোমরা পোষণ করবে অথচ তারা হলো ওই সকল লোক যখন তারা দুর্বল থাকে তারা তোমাদের বন্ধুত্বের বার্তা গ্রহণ করে তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করতে চাও তারা বন্ধু হিসাবে তারা এটা গ্রহণ করে তারা বন্ধুত্বের অভিনয় করে কিন্তু যখন তোমাদের উপর তারা প্রভাব বিস্তার করতে পারবে তোমাদেরকে পরাভূত করতে পারবে পরাজিত করতে পারবে তোমাদেরকে তাদের সম্পূর্ণভাবে অধীন করে নিতে পারবে ইয়াস কাফুকুম যখন তোমাদেরকে পরিপূর্ণভাবে তাদের অধীন করে নেবে তখন আর বন্ধুত্বের কথা তাদের স্মরণ থাকবে না প্রকাশ্যভাবে তোমাদের সাথে শত্রুতার সেই ঘোষণা দিবে তোমরা এতদিন হয়তো তাদেরকে বন্ধু হিসেবে তোমরা মনে করেছিলে কিন্তু এখন আর তারা বন্ধুত্বের সেই কথা সব ভুলে যাবে তোমাদের শত্রুতা তারা পোষণ করবে সাথে সাথে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এটা বাস্তব এরা যখন দুর্বল থাকে তখন বিভিন্ন ধরনের অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে কারণ তারা দুনিয়াটাকে খুব ভালোবাসে যদি তাদের ভয় থাকে যে মুমিনরা যে কোনো সময় তাদের ঘাড়ের উপর আঘাত করতে পারবে তখন তার ভীত সন্ত্রস্ত থাকে তারা কাপুরুষ তখন মুমিনদের সাথে তারা কোন প্রকারের ভালোবাসার সম্পর্ক রাখে তারা নিরাপদ থাকতে চায় এই সময় যদি মুমিনগণ সরল বিশ্বাসে আল্লাহর এই দুশ্মনদেরকে বন্ধু হিসাবে মনে করে তাকে তার সাথে বন্ধুত্ব স্থাপন করে তাহলে ততবত সে আল্লাহর আদেশ অমান্য করবে আর পরিণামে আল্লাহর এই দুশ্মন যখন এই মুমিনের উপর ক্ষমতাসীন হবে তখন আর ওই বন্ধুত্বের কথা আর তার স্মরণ থাকবে না তার শত্রু হয়ে যাবে ইয়াকুনুলাকুম আয়দা তারা তোমাদের শত্রু হয়ে যাবে ইলাইকুম আইডিয়াহুম ও আলসিনাতাহুম বিসু তারা অসৎ কামনায় অসৎ উদ্দেশ্যে তোমাদের দিকে তাদের হাত এবং জবান প্রসারিত করবে অসৎ উদ্দেশ্যটা কি বিশ্বটা কি উদ্দেশ্যটা হল তোমাদেরকে তোমাদের ইমান আঁকিটা থেকে তাদের সরিয়ে নেওয়া তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে নেওয়া তোমাদেরকে তাদের দিনের অনুসারী বানানো এই উদ্দেশ্য নিয়ে যখন যে ধরনের আচরণ করা দরকার তখন সেটাই করবে প্রথম যেটা করবে তারা তোমাদের উপর শক্তি প্রয়োগ করবে হাত দিয়ে তোমাদের উপর তারা নির্যাতন চালাবে তাদের হাতগুলো তোমাদের দিকে প্রসারিত করবে অর্থাৎ হাত দিয়ে তোমাদের অত্যাচার করবে নির্যাতন করবে নির্যাতনে নিষ্পেষণে তোমাদেরকে জর্জরিত করে ফেলবে তোমাদেরকে একেবারে অতিষ্ঠ করে ফেলবে যখন তোমরা নিরুপায় হয়ে একবারে বাধ্য হয়ে তোমাদের সেই ইমান আকিদা থেকে সরে যাও তোমরা তোমাদের দিন থেকে সরে যাও আর তারা যেই কুফরি আকিদা পোষণ করছে সেই কুফরি আকিদা গ্রহণ করো এবং তাদের কুফুরি দিনের অনুসারী হয়ে যাও এটা তারা চাইবে এই জন্য তারা প্রথমত তারা শক্তি প্রয়োগ করবে দ্বিতীয় হল ওয়াসিনা পাহুম তাদের জবান ব্যবহার করবে কথার মাধ্যমে তোমাদেরকে তারা তোমাদের ইমান আকিদা এবং দিন থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে কথা তারা এক তোমাদেরকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে তোমাদেরকে অপমানিত করবে কথার দ্বারা তোমাদেরকে লাঞ্ছিত করবে কথার দ্বারা আর সেই কথার দ্বারা তারা কৌশল করবে যেই কৌশলের ফাঁদে পড়ে তোমরা তাদের প্রতি আস্থাভাজন হয়ে তাদের দিন তোমরা গ্রহণ করে পেল আল্লাহ সুবাহ এই কথাটি এমন ভাবে স্পষ্ট করে এখানে বলেছেন আমরা কিন্তু এই অবস্থাগুলো অতিক্রম করে এসেছি প্রত্যেকের কিন্তু বাস্তব অভিজ্ঞতায় ব্যাপারে হয়েছে একেবারে এই আয়াতের বাস্তব প্রতিফলন এটা কিন্তু আমাদের মধ্যে হয়েছে আমরা দেখতে পেয়েছি আয়াতের বাস্তব প্রতিফলন ওয়াদ্দু ওয়াদ্দু লাও তাকফুরুন আর তাদের চূড়ান্ত কামনাটা কি তোমরা যেন কাফের হয়ে যাও এই সকল প্রচেষ্টা তাদের তোমাদের উপর নির্যাতন নিষ্পেষণ করার উদ্দেশ্য কি তোমাদেরকে কথার মাধ্যমে জর্জরিত করবে বাক্যবানে তোমাদেরকে অতিষ্ঠ করে তুলবে এটার উদ্দেশ্য একটাই সেটা হলো তোমরা যেন তাদের মতো কুফরি করো দিনে হক ইসলামকে তোমরা ছেড়ে দাও তাদের শয়তানি দিন তোমরা গ্রহণ করো একটা কথা মনে রাখবেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল একমাত্র ইসলাম ইন্নাদ্দিন আহিন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম এছাড়া দুনিয়ায় যত দিন আছে সব কিছু বাতিল যত প্রকারের দিন আছে সব দিন হল বাতিলে দিন এই দিনগুলো মানুষের তৈরি করা হয়তো কেউ বলতে পারে ইহুদি খ্রিস্টান এরা তো আসমানি কিতাবের অনুসারী কোন নবীর অনুসারী হ্যাঁ তারা ছিল এক সময় কিন্তু তারা ওই নবীর পথ এবং ওই কিতাব অনেক আগেই তারা ছেড়ে দিয়েছে তারা পথভ্রষ্ট হয়েছে বলেই আল্লাহ পরবর্তী যুগে নবী পাঠিয়েছেন মুসার পরে নবী পাঠিয়েছেন এই জন্যই মুসার পথ যারা গ্রহণ করেছিল মুসার কাছে নাজিল হওয়া কিতাব তাওরাত যারা গ্রহণ করেছিল ধারণ করেছিল তারা সেই মুসার পথ এবং তাওরাতের পথ তারা ছেড়ে দিয়েছিল বলেই আল্লাহ পরে নবী পাঠান কিতাব পাঠান পরবর্তী সময়ে ইসার অনুসারী যারা হয়েছিল ইঞ্জিলের অনুসারী যারা হয়েছিল তারা সেই ইসার প্রদর্শিত পথ এবং ইঞ্জিলের নির্দেশিত পথ তারা ছেড়ে দিয়েছিল বলেই আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে পাঠিয়েছেন এবং সেই আহলে কিতাবদেরকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ স্পষ্ট আহ্বান জানিয়েছেন ইসলামের দিকে ফিরে আসার জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আগমনের পর পূর্বের সকল নবীর সুন্না প্রদর্শিত পথ এটা বাতিল আর গ্রহণ করা যাবে না উনি এসে যাওয়ার পর কোরআন নাজিল হয়ে যাওয়ার পর আর পূর্বের কোন কিতাবের দলিল গ্রহণ করা যাবে না যা এই কিতাবের পরিপন্থী সেহেতু সেই ইহুদি খ্রিস্টানরা যেই পথ ধারণ করেছে সেটাও বাতিল পথ যদিও সেটা আসমানি কিতাব হাতে নিয়ে তারা দাবি করছে কিন্তু ওই আসমানি কিতাব নয় যা আল্লাহ নাজিল করেছিলেন তার নবীদের প্রতি এটা তাদের ধর্মগুরুদের মন গড়া কথাবার্তায় পরিপূর্ণ একটা মানব রচিত বই মাত্র যেটা তারা তাওরাত বা ইঞ্জিল নামে তারা ধারণ করে কিন্তু আসলে আল্লাহর নাজিল করা কিতাব এটা নয় হতে পারে তাদের মন করা লিখনির মাঝে আল্লাহর নাজিল করা কিছু কথা লুকিয়ে থাকতে পারে যেগুলো খুঁজে বের করা খুবই কঠিন এই জন্য এরা নবীর পথ ধারণ করা সত্ত্বেও এরা বাতিল এছাড়া যত মানুষ মত পথ তৈরি করেছে সবগুলোই বাতিল এই দুনিয়ার সকল বাতিল মত পথ এগুলো হলো কুফুরির পথ ওই সকল পথ ওই সকল মত মতবাদ ইজম তন্ত্র মন্ত্র যারা গ্রহণ করবে এরা কাফের এরা মুসলমান নয় একই সাথে এক ব্যক্তি দুইটা ধর্ম গ্রহণ করতে পারে না ধর্মটা হল মানুষ যা ধারণ করে তার বিশ্বাস ও করবে তাই হল ধর্ম যে যে ধর্ম তার বিশ্বাস এবং কর্মে ধারণ করে চলে সে ওই ধর্মের লোক আর যেহেতু দিনে হক ইসলাম এবং মানুষের তৈরি অপরাপর সকল মতবাদ কুফুরি মতবাদ কুফুরি ধর্ম এই দুইটার সাথে পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক নেই একটা আরেকটার সাথে কোনো প্রকারই সামঞ্জস্য রাখে না দুটি প্যারালাল কখনো চলে না এই জন্য ওই সকল মতবাদ তন্ত্র মন্ত্র ইজম কেউ কোনোটা গ্রহণ করবে আবার মুসলিম দাবি করবে দুইটা একসাথে গ্রহণ করতে পারবে না সে ওই মতবাদগুলো গ্রহণ করবে কেন যদি কেউ মনে করে যে ইসলামে তো এই বিধানটা নাই তাহলে সে অন্যত্র খুঁজতে পারে এই বিধানটা কোথায় পাওয়া যায় সে ওই সকল মানব রচিত ধর্মের মধ্যে যদি পায় সে গ্রহণ করতে পারে আর এই আকিদার কারণে সে কাফের হয়ে যাবে যে ইসলামকে সে অপরিপূর্ণ মনে করল যে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন সেই ইসলামকে সে প্রথমত অপরিপূর্ণ মনে করল ইসলাম কমপ্লিট না কিছু বাকি আছে মানুষ এসে ইসলামকে পরিপূর্ণ করবে অথচ ইসলামটা হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো দিন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আল ইয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম বিদায়ী হজ্জের দিনে আরাফার মাসে মাঠে এই আয়াত নাজিল হয়েছিল আল্লাহ ঘোষণা করেছেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম যারা অন্য তন্ত্র মন্ত্র খুঁজে দিন মানার জন্য তারা মূলত এই আয়াতকে অস্বীকার করে আর কোরআনের এই আয়াত অস্বীকার মাধ্যমে তারা কাফের হয়ে যায় যেমন আজকে মুসলিম নাম ধারণ করে ইসলামী চেতনার বারক বাহক বলে দাবি করা সত্ত্বেও রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রদর্শিত পন্থায় একামতে দিনের কাজ না করে আব্রাহাম লিঙ্কনের প্রদর্শিত পন্থায় একামতে দিনের কাজ করাটা প্রয়োজন বলে যারা বিশ্বাস করে এরা মূলত কাফের এই কারণে তারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করছে রাসুল সাল্লু আলাইসাল্লামের রেসালতকে অস্বীকার করছে তারা বলতে চাচ্ছে আল্লাহর দিন কায়েমের জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম পরিপূর্ণ কোনো পন্থা রেখে যান নাই এই জন্য তারা আব্রাহাম লিঙ্কনের প্রদর্শিত পথের দিকে যেতে হচ্ছে এই কথার মাধ্যমে যেমন তারা আল্লাহর উলিহত স্বীকার করছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের রেফালতকে অস্বীকার করে তারা কাফের হয়ে গেছে একই সাথে এক ব্যক্তি দুইটা ধর্ম ধারণ করতে পারে না এই জন্য যারা ইসলামকে ছেড়েছে তারা অন্য সকল বাতিল দিনের মধ্য থেকে কোনো একটা বা একাধিক দিন তারা গ্রহণ করতে বাধ্য হয়েছে আর সেটাই তার কাছে আল্লাহ চাকচিক্যময় করে দিয়েছেন যুক্তি সঙ্গত করে দিয়েছেন এছাড়া তার মাথায় আর কিছু ঢুকে না সে তার বাস্তবতা যৌক্তিকতা এমন ভাবে উপলব্ধি করে যে এছাড়া তো আর উপায় নাই ইসলামের পথে চড়া ইসলামের পথে চলতে গেলে এটার প্রয়োজন তখন সে ওই বাতিল দিনটাকেই আঁকড়ে ধরে আর বাতিল দিন আঁকড়ে ধরে সে ইসলাম থেকে বিচ্ছুত হয় কুফরি করে আর যখন কেউ সে ইসলামকেই একমাত্র দিন হিসাবে মেনে চলতে চায় দুনিয়ার মানুষকে শুধুমাত্র ইসলামের পথে চলার জন্যেই সে প্রচেষ্টা চালায় জিহাদ পরিচালনা করে তখন এই সকল মুসলিম নাম নামদারি লোকেরা ইসলামী চেতনার ধারক বাহক বলে দাবিদার লোকেরা যেহেতু তাদের চিন্তায় শয়তান সেই বাতিল দিনকে চাকচিক্যময় করে তুলে ধরেছে যুক্তি সঙ্গত হিসাবে তাদের বুদ্ধি বিবেকের মাধ্যমে একেবারে মজবুত করে দিয়েছে এই জন্য তারা মনে করে তাদের ওই ভ্রান্ত আকিদার পক্ষে তো এরা প্রতিকূল ভ্রান্ত আকিদার প্রতি এরা খুব কঠিন এবং এরা এর প্রতিপক্ষ এই হিসাবে গণ্য করে তারা আল্লাহর দিনের দ্বারক বাহক যারা যারা রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের প্রদর্শিত পন্থায় একামদি দিনের জন্য সর্বাত্মক জিহাদ করাকে ফরজ গণ্য করে ফরজ আবাদত মনে করে জান মাল দিয়ে জিহাদ করছেন তাদেরকে ওই ইসলামী চেতনার ধারক বাহকরা কাফের কুফফারদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে ইহুদি খ্রিস্টানদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে এদেরকে তারা জঙ্গি বলে সন্ত্রাসী বলে তাদের এই সকল শয়তানি কর্ম এবং কথার কারণে আল্লাহ এই জমিনে তাদেরকে লাঞ্ছিত করছেন এবং আল্লাহ প্রমাণিত করে দিচ্ছেন এরা ইসলামী চেতনার দ্বারক নয় নয় এরা কুফুরির দ্বারক শয়তানি ধর্ম গণতন্ত্রের প্রবক্তা এরা এরা দিন ছেড়ে দিয়ে আল্লাহর দিন ছেড়ে দিয়ে তারা শয়তানের দিন গ্রহণ করে এরা কাপের হয়ে গিয়েছে এই জন্য এরা সব সময় ওই চেষ্টায় নিয়োজিত থাকে যারা আল্লাহর পথের প্রতীক সেই মুমিনদেরকে মুজাহিদিনদেরকে তারা কুফরির পথে কিভাবে নিয়ে যাওয়া যায় এই জন্য সেই মুমিনদের উপর যদি তারা শক্তি অর্জন করতে পারে সেখানে শক্তি প্রয়োগ করে তাদের উপর জুলুম নির্যাতন করে অত্যাচার করে তাদেরকে বন্দি করে ফাঁসি দিয়ে এ পথ থেকে ফিরাতে চায় আর সাথে সাথে কুফরি পথে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বাক্যবানে জর্জরিত করে তাদের কুফরি কথার দ্বারা এদেরকে লাঞ্ছিত করে তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করে দ্বিতীয় যে পদ্ধতিটা চালায় সেটা তারা কৌশল করে কৌশল করে তাদের সাথে যুক্তি উপস্থাপন করে তাদের সেই শয়তানি ধর্মের গুণগান করে তাদের গণতন্ত্র যে এটা অপরিহার্য দিন কায়েমের জন্য যে আর কোনো পন্থা নাই এটা তারা অসম্ভব মনে করে এই জন্য তাদের শয়তানি ধর্মের পক্ষে তারা যুক্তি তর্ক করে এ সকল কাজের উদ্দেশ্য হল একটাই লাও তাক ফুরুন যেন তোমরা কাফের হয়ে যাও যদি তোমাদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে নিতে পারে তাহলেই তারা নিরাপদ হয়ে গেল এই জন্য তারা এই সকল অপকর্মগুলো করে থাকে لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير তোমাদের আত্মীয়তার সম্পর্ক এবং তোমাদের সন্তানাদি কেয়ামতের দিন কোনো উপকারই আসবে না আল্লাহ তোমাদের কাছে বিস্তারিতভাবে সবকিছু বর্ণনা করেন আর তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছু দেখেন এখানে ওই দিকে ইঙ্গিত করা হয়েছে হাতিব যেই উদ্দেশ্য নিয়ে সারা নামনি ওই গায়িকার কাছে মক্কার মুশিক কুরাইশদের প্রতি যে পত্র দিয়েছিল যে মক্কায় তার সন্তানাদি স্ত্রী রয়ে গেছে অত মক্কায় তার আর কোনো আত্মীয় স্বজন নাই সেই স্ত্রী এবং সন্তানাদির প্রতি তার যে একটা আকর্ষণ ছিল তাদের প্রতি তার যে আলাদা একটা ভালোবাসা ছিল যেই কারণে সে এমন একটা অপকর্ম করতে পেরেছিল যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের গোপন সংবাদ রাসুলের প্রতিপক্ষ শত্রুর কাছে পৌঁছে দেওয়ার একটা গোপন সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সৎ উদ্দেশ্য নিয়ে পত্র লিখেছিল আল্লাহ এখানে সেই দিকে ইঙ্গিত করেছেন তুমি যেই আত্মীয়তা এবং সন্তানাদির প্রতি ভালোবাসার কারণে এমন অপকর্ম করলে এমতের দিন তো তোমার এই আত্মীয়তার সম্পর্ক আর এই সন্তানাদি কোনো উপকারেই আসবে না কেয়ামতের দিন এরা কোনো উপকারী আসবে না ওইদিকে ইঙ্গিত করা হলেও এ আয়াতটির অর্থ সার্বজনীন সকলের জন্য এটা প্রয়োজন যে মানুষ আল্লাহর পথে তার গান এবং মাল দিয়ে জিহাদ করার পথে প্রতিবন্ধকতা হিসেবে প্রথম যেটি দাঁড়ায় সেটা হলো তার স্ত্রী সন্তান আদি তার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন তার নিজের আপন এরা হলো প্রথম প্রতিবন্ধক প্রথম বাধা আল্লাহ সুবাহান এখানে জানিয়ে দিলেন তোমরা যাদেরকে এত বেশি আপন করে নিয়েছ যাদের ভালোবাসায় তোমরা নিজেদের কল্যাণের পথ তোমরা পরিহার করে চলছ তারা তো কেমতের দিন তোমাদের কোনো কাজেই লাগবে না সাহাবাইকের আমরাদুই আল্লাহ তালানহম এই আয়াতের বাস্তব প্রতিফলন তাদের জীবনে ঘটিয়েছিলেন দেখা গেল সেখানে পিতা হয়তো ইসলাম গ্রহণ করেছেন ছেলে ইসলাম গ্রহণ করেনি মেয়ে ইসলাম গ্রহণ করেনি সেই পিতার সাথে সন্তানাদের সম্পর্ক ছিন্ন হয়েছে হয়তো সন্তান ইসলাম গ্রহণ করেছে পিতামাতা করেনি সেখানে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়েছে হয়তো স্বামী ইসলাম গ্রহণ করেছে স্ত্রী করেনি সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়েছে স্ত্রী ইসলাম গ্রহণ করেছে স্বামী করেনি সেখানে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়েছে ইসলাম এবং কুফুরের সহ অবস্থান সেখানে হয়নি এটা ছিল বাস্তব তারা এই আয়াতের বাস্তব প্রতিফলন ঘটিয়েছিলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম এই আয়াত নাজিল হওয়ার পর মুহাজিরিনদেরকে নির্দেশ দিয়েছিলেন যাদের মুশ্রিক স্ত্রীগণ মক্কায় রয়ে গিয়েছে তারা যেন এক্ষুনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে অনেক মহাজিরিন ছিলেন যাদের কারো কারো স্ত্রী মক্কায় রয়ে গিয়েছিল তাদের সাথে হিজরত করে মদিনায় আসেনি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নির্দেশের সাথে সাথে তারা ওই স্ত্রীদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললেন বিশেষ বিশেষ কিছু সাহাবা ছিলেন যারা হিজরত করার সময় যে স্ত্রী তার সাথে মদিনায় হিজরত করতে রাজি হয়নি মক্কায় থাকতেই হিজরতের মুহূর্তে তিনি তাকে তালাক দিয়ে এসেছিলেন যেমন আবু বকর রাজি আল্লাহ তাহু হিজরতের আগেই উনি তার দুইজন মুশ্রিক স্ত্রীকে তালাক দিয়েছিলেন আবু বকর রবি আল্লাহ আনহু দুইজন মুশ্রিক স্ত্রীকে তালাক দিয়ে এসেছিলেন হিজরতে করার সময় এরপরও কোনো কোনো মুহাজিরের স্ত্রীরা রয়ে গিয়েছিল মক্কায় তাদের প্রতি রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এ আয়াত নাজিলের পর নির্দেশ দিয়ে দিলেন সম্পর্ক ছিন্ন করার এরপর তারা সম্পর্ক ছিন্ন করে ফেললেন এটা কিন্তু আমাদের জন্য একটা মাইল ফলক আমরা কিন্তু আজকে এখনো খুবই হেজিটেশনে ভুগছি এই বিষয়টি আমাদের কাছে এখনো স্পষ্ট আমরা যদি মক্কার কুরাইশদের আকিদা এবং তাদের আমল যদি আমরা দেখি আমার মনে হয় আজকের এই জামানার মুসলিম নামদারি লোকদের চেয়ে খুব খারাপ ছিল না তারা ইব্রাহিম আলাই সালামের মিল্লাত হিসেবে তারা গর্ব অহংকার করত আল বেদায়া ওয়ান নিহায়াতে দেখেন একটি ঘটনা নিয়ে আসা হয়েছে হজের অনুষ্ঠান যখন হতো তখন কুরাইশের লোকেরা মুজদালাফার মাঠে হজের অনুষ্ঠান করত আর অকুরাইশগণ আরাফার মাঠে করত হজের অনুষ্ঠান আর উভয় অনুষ্ঠান থেকে তারা ফতুয়াবাজি করত কুরাইশরা মুজদালাফা থেকে ফতুয়া দিত আমরা ইব্রাহিম আলাহ ইসলামের খাঁটি অনুসারী ইব্রাহিম আলাহ ইসলামের সহি আকিদার উপর আমরাই অটল আছি আরাফার মাঠে যারা অনুষ্ঠান করছে তারা আকিদা ভ্রষ্ট এদের আকিদা নষ্ট হয়ে গেছে ইব্রাহিমের মিল্লাত তারা ছেড়ে দিয়েছে আর আরাফার মাঠ থেকে অকুর আশরা ফতুয়া দিত আমরাই ইব্রাহিম আলাই ইসলামের আসল অনুসারী ইব্রাহিমের সহি আকিদার উপর আমরাই অটল আছি কুরাইশরা এর আকিদা ভ্রষ্ট হয়েছে তারা ইব্রাহিমের পথ ছেড়ে দিয়েছে উভয়ে দাবি করত তারা ইব্রাহিম আলাই ইসলামের অনুসারী ইব্রাহিমের আকিদার উপর তারা অটল উভয়ই দাবি করত আর এই ফতুয়াবাজি করত এদের উভয়ের আকিদা একটা ছিল সেটা হলো ইব্রাহিম আলাহ ইসলামের বংশধর তারা ইব্রাহিম আলাহ ইসলামের মিল্লাতের অনুসারী তারা এই দাবিটা তারা করত এই জন্য ইব্রাহিমের অনেকগুলো সুন্না তারা পালন করত যেমন হতনা করা সুন্নত তাদের মধ্যে এটা কিন্তু এই অপরিহার্য বাধ্যতামূলক এটা প্রচলিত ছিল খাতনা করাটা কুরবানি করা ইব্রাহিম আলাহ ইসলামের সুন্নত সে কুরবানি তারা করত হজ ইব্রাহিম আলাহ ইসলামের সুন্নত এটা তারা করত কাবাগরের তোয়াফ করা ইব্রাহিমের সুন্নত এটা তারা পালন করত তারা এই ধরনের ইব্রাহিম আলাহ ইসলামের সুন্নাগুলোকে তারা পালন করত আর দাবি করত তারা মুসলিম তারা বিশেষ কোনো প্রয়োজনে যদি তারা আল্লাহর কাছে ফরিয়াদ করত তারা কাবাগরের কাছে চলে যেত কাবাগরের দেয়ালের মধ্যে জুলানো থাকত যে গিলাফ সেই গিলাপে ধরে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করত তারা যখন ভীষণ বিপদে পতিত হতো তখন আর কোনো দেবদেবী মূর্তির উচিলা দিত না তারা সরাসরি বিনা উচিলায় আল্লাহর কাছে দোয়া করত যেইভাবে বদর যুদ্ধে আসার সময় আবু জেহেল করেছিল কাবার গিলাফে ধরে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখানে শুধুমাত্র আল্লাহর কাছেই সে ফরিয়াদ করেছিল দোয়া করেছিল এরা নিজেদেরকে মুসলিম দাবি করত আবু জেহেল আবুল হাবের বাড়িতে একদিন গিয়ে তাকে উত্তেজিত করতে চেষ্টা করেছে বলছে যে আবুল আহাব তুমি তো আমাদের নেতা তুমি নেতার পুত্র কারণ আব্দুল মুতালিবের পুত্র তুমি নেতা তোমার ভাতিজা তো সীমা ছাড়িয়ে গেছে এতদিন আমাদের দেবদেবীর বিরুদ্ধে আমাদের মূর্তিগুলোর আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে সে কথা বলতো বিভিন্ন বিষয়ে কিন্তু এখন এমন কথা বলতেছে যে আমাদের পূর্বপুরুষরা নাকি মুসলমানই ছিল না আমাদের পূর্বপুরুষরা নাকি দুজকে যাবে এটা তো মেনে নেওয়া যায় না এটা চরম বাড়াবাড়ি আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে এই ধরনের কথা বলবে সে তাদেরকে কাফের বলবে তাদেরকে জাহান্নামি বলবে এটা তো আর বরদাস্ত করা যায় না কারণ তার আঁকিদায় কি ছিল তার পূর্বপুরুষ মুসলমান ছিল তারা জান্নাতি হবে আবু জেহলে আকিদা পোষণ করত আজকের মুসলিম নামদারি লোকেরা কি করে অনুরূপ তাই করে এই ধরনেরই কিছু আকিদা তাদের মধ্যে রয়েছে এইভাবে পূর্বের বিভিন্ন নবীর যুগের উম্মতের লোকদের মধ্যে এই ধরনের আকিদা ছিল যেমন ইহুদিদের আকিদার কথা কোরআন মজিদ আল্লাহ বলছেন ومنهم ইল্লা لا তাদের মধ্যে যারা রয়েছে নিরক্ষর মূর্খ লোক তাদের রয়েছে একটা মিথ্যা কল্পনা বিলাস যার পিছনে তাদের কোনো এলিম নাই এটা শুধুমাত্রই তাদের ধারণার উপর ভিত্তি করে তারা এই মিথ্যা কল্পনাটা করে থাকে সেই মিথ্যা কল্পনাটা কি সেটা হল তাদের আকিদা হল দুজকের আগুন আমাদেরকে স্পর্শ করবে না যদি করেও হাতে গুনা কিছুদিনের জন্য মাত্র আর এদের আলিমদের কথা বলা হয়েছে ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون তাদের যে সকল আলেমরা রয়েছে তাদের জন্য আল্লাহ বলছেন ধ্বংস তারা নিজের হাতে কিতাব লেখে এটা আল্লাহর কথা নয় নিজের হাতে লিখে মন করা সেই কথাগুলো আল্লাহর কিতাবের কথা বলে তারা চালিয়ে দেয় আর বলে হ্যাঁ দামিন আইন্দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর নাজিল করা কিতাবের রেফারেন্স দেয় তার মন গড়া কথাগুলোকে আল্লাহ বলছেন তারা যা লিখে তাও ধ্বংস আর এর বিনিময়ে যা কিছু তারা কামাই করে তাও ধ্বংস হল এগুলো তাদের ধ্বংসের কারণ এই সকল নবীর উম্মদদের কথা বর্ণনা করা হয়েছে একদল নিরক্ষর মানুষ একদল আলিম উভয় দলই ভ্রষ্ট পূর্বের নবীদের যেমন উম্মদদের মধ্যে এটা ঘটেছিল আয়ামে জাহিলিয়ার যুগের অবস্থাটাও অনুরূপ ইসমাইল আলাহ ইসলামের বংশধর হওয়ার পরেও এরা মুসলিম নাম ধারণ করেই তারা কুফরি আঁকিদা ধারণ করত আর তাদের মন গড়া সেই আকিদা বিশ্বাসের উপর তারা অটল ছিল যদিও তারা মুসলিম মনে করত আজকের আমাদের দেশের মানুষের ধারণা এমনই যে মুসলমানের গড়ে যেহেতু জন্ম হয়েছে একদিন না একদিন আমরা জান্নাতে যাবই পাপের কারণে দুজকে গেলেও কিছুদিন শাস্তি বুক করে জান্নাতে চলে আসব এই আকিদাটা ইহুদিদের ইহুদিরা এই আকিদা পোষণ করত আল্লাহ বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন বললেন যে হ্যাঁ যারা গুণা কামাই করে আর সেই গুণার মধ্যেই তারা পরিবেষ্টিত থাকে তারা জাহান নামের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে তারা দুজক থেকে কোনোদিনই বের হবে না আজকের দুনিয়ার এই মুসলিম নামদারি লোকদের অবস্থা আইয়ামে জাহিলিয়ার ওই অবস্থা থেকে খুব ভালো নয় কিন্তু সেই সময়ে যদি এমনটি হয়ে থাকে আল্লাহর আয়াত নাজিল করে তাদেরকে এই সম্পর্কের ব্যাপারটা স্পষ্ট করে দিলেন তোমার আত্মীয় স্বজন তোমার স্ত্রী তোমার পিতামাতা বাই বোন তোমার সন্তান আদি তারা কেয়ামতের ময়দানে তোমাদের কোনো উপকারে আসবে না সেই দিন পিতা তার সন্তান থেকে মা তার সন্তান থেকে সন্তান তার পিতা মাতা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে পালাবে হাসরের ময়দানে তো পাশাপাশি দেখা হয়ে যাবে তার ভয় এটাই আজকের এই বিপদের সময় না জানি আমার কাছে কিছু ছেয়ে বয় আর আজকের দিনে চাওয়ার চাইলে দিতে হবে কি টাকা পয়সা না ছেলে বাবার কাছে এখন দাবি করে আমাকে একশোটা টাকা দেন হয়তো বাবা পকেট থেকে বের করে দিয়ে দিতে পারে কিন্তু সেই দিন ওই টাকার বিনিময় হবে না নিজের আমল থেকে একটা অংশ দাবি করবে তোমার আমল থেকে সোয়াব থেকে আমাকে এটা দেওয়া আমার একটা ঘাটতি আছে তার কাছে চাইতে পারে এই ভয়ে স্বামী তার স্ত্রীকে কত ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে কিন্তু সেই দিন স্বামী তার স্ত্রীকে দেখলে স্ত্রী তার স্বামীকে দেখলে দূরে পালাবে এই ভয়ে যে আমার কাছে যদি চেয়ে বয় যেই মা সন্তানকে এত যত্ন করে লালন পালন করে সেই মা তার সন্তানকে বিপদের মুহূর্তে দেখে সন্তান বিপদে আছে দেখেও সন্তানের দিকে তাকাবে না নিজেকে নিয়ে সে পালাবে না জানি সন্তান আমার কাছে আজ কিছু চায় সেই দিনে এই ধরনের আত্মীয়তার সম্পর্ক আর এই সন্তানাদি কোনো উপকারেই আসবে না তাহলে এই দুনিয়ার জিন্দগিতে সম্পর্কটা কিসের ভিত্তিতে হবে মুমিনের সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে মুমিনের সম্পর্কটা হলো ইমানের ভিত্তিতে সেদিন জিয়া প্রশ্ন করেছিল আহলে কিতাব মেয়েদের বিয়ের কথা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বিয়ের জন্য পাত্রী বাছাই করার ক্ষেত্রে যেই বিষয়টি প্রাধান্য দিয়েছেন সেটা হল তোমরা দিনদার পরহেজগার সতী সাধবী আনুগত্যশীলা নারী তোমরা স্ত্রী হিসাবে কামনা করুক রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বললেন এই সম্পদের মালিকরা ধ্বংস হয়ে গেল সাহাবারা প্রশ্ন করলেন যদি সম্পদের মালিকরা ধ্বংসই হয়ে যায় তাহলে আমরা দুনিয়ায় কোন সম্পদ আল্লাহর কাছে চাইব তখন তিনি বললেন আল্লাহর কাছে তোমরা যেই সম্পদ চাইবে তা হলো আল্লাহর স্মরণকারী জবান শুকুর গুজার অন্তর আর নেক স্ত্রী তোমরা আল্লাহর কাছে চাইবে এই তিনটা জিনিস এই তিনটা তোমাদের উত্তম সম্পদ সব সময় যেন তোমাদের জিহবা আল্লাহর স্মরণে নড়াছড়া করে তোমাদের মুখ থেকে যেন আল্লাহর কোথায় সব সময় বের হয় আর অন্তরে যেন সেই প্রশান্তি থাকে আল্লাহ যখন যে অবস্থায় রাখেন সেই অবস্থায় যেন তোমার অন্তর সন্তুষ্ট থাকে আর আল্লাহর সুখী আদায় করে আর তুমি সেই নেক সতী সাধবী স্ত্রী কামনা করবে যে তোমাকে দিনের পথে সাহায্য করবে সেই দিনের পথে সাহায্যকারী স্ত্রী কামনা করবে এখন যে স্ত্রী মুসলিম হওয়ার পরও মুমিন হওয়ার পরেও সে এত নেককার নয় তারই মানাছে বিয়ে করা যাবে এতে কোনো বাধা নেই কিন্তু তার মধ্যে সেই তাকুয়া সেই দিন তার দিন মেনে চলার মতো সেই বৈশিষ্ট্য গুণাবলী এগুলো নাই ওই স্ত্রীটাও মুমিনের উপকারী নয় সম্পদ নয় মুমিন হওয়া সত্ত্বেও তাহলে আহলে কিতাব মেয়ে কিভাবে এই শর্ত পূরণ করতে পারে আহলে কিতাব মেয়ের অনুমতি আল্লাহ যেটা দিয়েছেন সেখানেও শর্ত আরোপ করেছেন সতী সাধবী সেই আহলি কিতাবের নারীগণ যারা ওই কিতাবের উপর তাদের আমল আছে আল্লাহর নাজিল করা ওই কিতাব অনুযায়ী তারা জীবন পরিচালনা করে তার আল্লাহর প্রতি এবং তার নবীর প্রতি তার ইমান ছিল এই পর্যায়ের যে ব্যক্তি নবীর অনুসারী হয় আল্লাহর এবাদতি করে নবীর অনুসরণ করে আর ওই কিতাব অনুযায়ী চলে ওই আহলে কিতাব নারী সেও হতে হবে সতী সাধবী নেককার সাধারণ যে কোনো আহলে কিতাব নারী বিয়ে করার কথা কোরআন মজিদে বলা হয়নি শুধুই বলে দেওয়া হয়নি তোমরা আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করতে পারো এটা বলে দেওয়া হয়নি সেটা হলো শর্ত দিয়ে দেওয়া হয়েছে আহলে কিতাব নারীদের মধ্য থেকে যারা এই ধরনের নেক পবিত্র সতী সাধবী সেই নারীদের এটা হলো অপশন এটা হলো অপশন কিন্তু রাসুল্লাহ সাল্লু আলি আলহাসাল্লাম এই ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেছেন যেই নারীদের সেই গুরুত্ব প্রদানের পরে এটা তো এমনি গুরুত্বহীন হয়ে গেল আহলে কিতাব মেয়েগণ এমনকি মুমিন মুমিনা নারীগণ যদি ওই দিনের পূর্ণ অনুসারী না হয় সেও এখানে গুরুত্বহীনা হয়ে গেল মুমিনের কাছে তার মর্যাদা নাই উমর রাজি আল্লাহ তালানহু যখন জানতে পারলেন ইরাক এবং সিরিয়ায় সাহাবাদের বিবাহের বন্ধনে আছেন অনেক আহলে কিতাব নারী তখন তিনি তাদের প্রতি নির্দেশ জারি করেছিলেন তোমরা দিনের পথে সাহায্যকারী মুমিনা স্ত্রী গ্রহণ করো যে তোমাদের দিনের পথে সাহায্যকারী নয় বরঞ্চ দিন থেকে বিচ্ছুত করতে পারে এদের সঙ্গ ত্যাগ করো এরপর উমর রাজিয়াল্লাহ তালানহুর দূরদর্শী সিদ্ধান্তের ফলে অনেক সাহাবাই এ থেকে বিরত হয়ে গেলেন তিনিও একেবারে সরাসরি হারাম ঘোষণা করেননি নিষিদ্ধ করেননি কিন্তু এই পথে শর্ত দিয়ে রেস্ট্রিকশন দিয়ে এমনভাবে নির্দেশনা দিয়েছেন সাহাবারা এর প্রতি আর আগ্রহী থাকলেন না স্ত্রী হবে দিনের পথে সাহায্যকারী আল্লাহ সুবাহ যেই সন্তানাদি যেই পিতামাতা যেই স্ত্রী বা যেই স্বামী দিনের পথে সাহায্যকারী নয় তারা প্রকৃতপক্ষে নিজের আপনজন নয় আর যে নিজের দিনের পথে সঙ্গী হবে না বরং সে বাতিল আকিদায় লিপ্ত থাকবে বাতিল ধর্ম গ্রহণ করে সেই পথে অটল থাকবে সে তো আর মুমিনি না আমরা তাদেরকে আহলে কিতাবি মনে করতে যাব কোন কারণে এরা তো সরাসরি একটা কুফরি ধর্ম গ্রহণ করে ইসলাম ছেড়ে দিয়েছে কুফরিতে তারা চলে গেছে যারা এই কুফরি ধর্ম গ্রহণ করেছে তারা তো আর মুমিন নয় এটা ইমান বঙ্গের একটা কারণ হয়ে গেছে কোনো মুসলিম নাম বাড়ি লোক যদি মনে করে ইসলামের বিধানটা শ্রেষ্ঠ এটাকে শ্রেষ্ঠ বিধানই মনে করে সাথে সাথে মনে করে মানুষের তৈরি করা যে আইন কানুন আজকের যুগে এটাও মানা যায় তাহলে সে কাফের হয়ে যাবে ওই মানুষের তৈরি আইন কানুন ইসলামী আইন কানুনের চেয়ে শ্রেষ্ঠ সে বলে নাই সে ইসলামকে শ্রেষ্ঠত্বের আসনই রেখেছে কিন্তু এরপরও সে বলেছে যে আজকের দুনিয়ায় মানুষের তৈরি করা এই আইন কানুন এটাও মানা যায় সে এটাকেও গ্রহণযোগ্য তার কাছে আর শুধু এই কারণেই সে কাফের হয়ে যাবে তার ইমান বঙ্গ হয়ে যাবে ইমান থাকবে না যদি কেউ মনে করে ইসলামের বিধানও ঠিক আছে মানুষের তৈরি করা বিধানটাও ঠিক আছে দুইটাই চলতে পারে অথবা দুইটা মিলিয়ে যেখানে সুবিধা ইসলামের বিধান যেগুলো মানলে সুবিধা সেগুলো মানলাম আর যেখানে ইসলামের বিধানটা একটু কঠিন মনে হয় সেই জায়গাটাতে মানুষের তৈরি করা বিধানটা এখানে লাগিয়ে দিলাম দুইটা মিলিয়ে একত্রে করে নিলাম আর মনে করলাম যে এই দুইটা এটা অসুবিধা নাই সেও কাফের হয়ে যাবে এটা ইমান বঙ্গের কারণ সে আকিদাগত ভাবে মৌলিক বিষয়গুলো যদি কারো কাছে স্পষ্ট না থাকে তার কাছে এই সম্পর্কগুলো অস্পষ্ট হয়ে থেকে যাবে যদি এমন কোন ইমানদার নারী পুরুষ পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন হয় তারা এই ধরনের কোন বাতিল ধর্ম গ্রহণ করে নাই তারা মুমিন কিন্তু তারা পাপ করে আল্লাহ সকল হুকুম মানে না এই কারণে এরা কাফের হতে হবে না আল্লাহ অনেকগুলো হুকুম তারা অমান্য করে কিন্তু তারা বাতিল কোনো দিন গ্রহণ করে নাই এটা তাদের আমলের ত্রুটি সেই ইসলাম কি তার দিন মনে করে আর ইসলাম কি একমাত্র দিন হিসাবে গ্রহণ করেছে অন্য কোনো দিন গ্রহণ করে নাই কিন্তু ইসলামের সকল বিধি বিধান মেনে চলে না এই কারণে সে পাপি হবে সে কাফির হবে না এমনকি সে কবিরা গুণাও যদি করে আর সে মনে করে এই এটা কবিরা গুণা সেটা জানে কবিরা গুণা এটা পাপ এরপরও সে করে কবিরা গুণা জেনে এরপরও সে কাপের হবে না কিন্তু যদি ওই কবিরা গুণাটাকে সে যদি গুণাই মনে না করে এটা তার জন্য বৈধ মনে করে যদি করে সে কাপের হয়ে যাবে যেমন একজন ব্যক্তি চুরি করে এটা তার পাপ সে জানে চুরি করা পাপ এই জন্য চুরি করার অপরাধে ইসলামে নির্ধারিত শাস্তি তার জন্য প্রয়োগ হবে সে কাফের হবে না যদিও হাদিসে স্পষ্ট করে বলা আছে চুর ততক্ষণ পর্যন্ত চুরি করে না যতক্ষণ সে মুমিন থাকে জেনাকারী ততক্ষণ পর্যন্ত জেনা করে না যতক্ষণ সে মুমিন থাকে এর অর্থ হল সে চুরি করা কালীন সময়ে সে মুমিন থাকে না জেনা করা কালীন সময়ে সে মুমিন থাকে না হাদিসের এই ব্যাখ্যা এইভাবে দেওয়া হয়েছে তার ওই কর্ম সম্পাদনের সময় তার অন্তর থেকে ইমানের নূর উঠিয়ে নেওয়া হয় যখন সে ওই কান থেকে ফিরে আসে তখন তার অন্তরে আবার ইমান ফিরে আসে তখন তাকে যদি ওই শাস্তি দেওয়া হয় চুরির কারণে তার হাত কাটা বেবিচরের কারণে অবিবাহিত হলে একশোটি দুররা এক বছরের নির্বাসন আর বিবাহিত হলে তাকে পাতর নিক্ষেপ হত্যা করা এই শাস্তি যদি প্রয়োগ করা হয় তাহলে তাকে কাফের কেউ বলতে পারে না সে মুমিন এবং সে জান্নাতি হতে পারে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সময়ে এমন এক নারীকে রোজন করা হয়েছিল যার রক্তের সিটা উমরের গায়ে পড়েছিল বলে তিনি তাকে তিরস্কার করেছিলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন হে ওমর এই মেয়েটাকে তুমি তিরস্কার করো না এই মেয়ে এমন তহবা করেছে মদিনার সত্তর জন গুণাগার লোকের মধ্যে যদি তার তওবাটা বন্টন করে দেওয়া হতো তাদের ক্ষমা পাওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যেত অপর বর্ণনায় আছে হে ওমর তুমি যদি কোনো জান্নাতি নারীকে দেখতে চাও ওই নারীটার দিকে তাকিয়ে দেখো জেনা করার পরেও তাহলে এই কবিরা কুনার কারণে মানুষ কাফির হয় না কিন্তু যদি কেউ তার ইমানই না থাকে ইমান ভঙ্গের কোন কারণ যদি তার মধ্যে গঠে যায় তাহলে তার ওই ইমান আর থাকবে না সেটা হলো দিন বদল তার দিনটা পরিবর্তন করে ফেলা আল্লাহর দেওয়া দিন ছাড়া অন্য কোনো দিন আল্লাহর দেওয়া আইন কানুন ছাড়া অন্য কোনো আইন কানুন তার কাছে বৈধ মনে হয় তাহলে সে কাপের হয়ে যাবে এটা ওই দিন গ্রহণ করার কারণে যেমন মনে করেন আমাদের এই দেশে আল্লাহর হারাম করা অনেকগুলো কাজ রাষ্ট্রীয়ভাবে আইন করে এটাকে হালাল করা হয়েছে একটা দিক হলো একটা মানুষ মদ পান করে সে গুণাগার হবে তবা করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন মদের জন্য পানের জন্য তাকে শাস্তি দেওয়া হবে চল্লিশটা বেসরাঘাত আবার যদি করে আশিটা বেসরাঘাত তাকে তার শাস্তি প্রয়োগ করা হবে কিন্তু সে কাপের হবে না সে চুরি করলে সে কাপের হবে না চুরির অপরাধে শাস্তি হবে বেবিচার করলে কাপের হবে না সে চুরির অপরাধে শাস্তি পাবে এই কাজগুলো সম্পূর্ণ হারাম কাজ কিন্তু যদি কেউ মদটাকে হালাল মনে করে পান করে সে কাফের হয়ে যাবে সে যখন মদটাকে হালাল মনে করলো সে কাফের হয়ে যাবে এই জন্য সে আল্লাহর হারাম করা মদকে সে হালাল মনে করেছে যে কেউ যদি আল্লাহর কোনো হালালকে হারাম মনে করে আল্লাহর হারাম করা কোনো জিনিসকে হালাল মনে করে সে কাফের হয়ে যাবে এদেশে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো হারামকে হালাল করা হয়েছে যেমন বেবিচার আল্লাহ হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়েছে বেবিচারের জন্য এবং এটা তারা আজকে একটা সেবামূলক কাজ হিসেবে আখ্যায়িত করছে প্রচার প্রোপাগান্ডার মাধ্যমে তাদেরকে একটা সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে তাদের জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করা হচ্ছে তাদের পুনর্বাসনের জন্য তাদের মর্যাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য এটা একটা সম্মানজনক পেশা হিসেবে মানুষ যাতে মনে করে তোর জন্য বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে সেমিনার করা হয় সিম্পোজিয়াম করা হয় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আর্থিকভাবে রাষ্ট্রীয়ভাবে আনুকূল্য দেখানো হয় মানে পত্রিকায় পড়েছেন মনে হয় এই মহাসিন চলে গেল দুইশো পতি তার একটা খবর দেখেছেন এই মহাসেনের প্রভাবে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে এই পতিতাদের কাছে আর বেবিচারের জন্য যায় না জেনা করতে যায় না এখন পতি তারা বিপদে পড়েছে তাদের জীবিকা নাই খাবার নাই সরকারও তাদেরকে সাহায্য করে না এইভাবে বিভিন্ন এনজিওগুলো তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে পত্রিকা দেখেছেন এই অল্প দিন দুই তিন দিনের মধ্যে আসছে সারা দেশে সরকারের আইন করে যে বেশ্যাখানাগুলো সরকার চালায় আল্লাহর হারাম করা বেবিচারের আয়োজন করেছে রাষ্ট্রীয়ভাবে আইন করে সে আইনগুলো তো আমি এর আগে বলেছি সরকার আইন করেছে কোনো মেয়ে যদি জেনার মাধ্যমে তার জীবিকা নির্বাহ করতে চায় তাহলে সে প্রথম ডাক্তারের কাছে যাবে ডাক্তার তার দেহ পরীক্ষা করবে পরীক্ষা করে সার্টিফিকেট দিবে সে দৈহিকভাবে সে সুস্থ এখন তার শরীরে কোনো যৌন রোগ নাই যে কেউ তার সাথে সহবাস করতে পারে সে নিরাপদ আর তার বয়স আঠারো হয়েছে এই সার্টিফিকেটটা ডাক্তার দিলে পরে ওই মেয়ে ওই সার্টিফিকেট নিয়ে কোর্টে যাবে ম্যাজিস্ট্রেটের কাছে এটা জজের কাছে যাওয়ার প্রয়োজন নাই এই লাইসেন্সটা ম্যাজিস্ট্রেট দিতে পারে তখন ম্যাজিস্ট্রেট ওই সার্টিফিকেট পাওয়ার পর তাকে একটা লাইসেন্স দেবে লাইসেন্সের একটা নাম্বার পড়বে সে কত নাম্বার পতিতা সে ওই লাইসেন্স প্রাপ্ত হওয়ার পর সে বেবিচার করবে কেউ বাধা দিতে পারবে না তবে ম্যাজিস্ট্রেট লাইসেন্স প্রদানকালে একটা শর্ত দেয় প্রকাশ্যে বেবিচার করতে পারবে না এই শর্ত দিয়ে তাকে লাইসেন্সটা দেয় তখন ওই পতিতা যখন জেনার মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে কারো অধিকার নাই তাকে বাধা দিতে যদি কেউ বাধা দেয় তাকে গ্রেফতার করা হবে এই জেনার কাজে বাধা দিলে তাকে গ্রেফতার করা হবে তাকে জেলখানায় নিয়ে আসা হবে কারণ সরকার তাকে লাইসেন্স দিয়েছে এদেশের সরকার মদের লাইসেন্স দেয় আমি খুব সম্ভবত বিরানব্বই সনের একটা পরিসংখ্যান জানি একশো তিরানব্বইটা মদের লাইসেন্সদারি মদের দোকান আছে দেশে বিরানব্বই এরপরে আর কত যে হয়েছে সরকারের লাইসেন্সদারি মদের দোকান ছিল তখন এক হাজার তিরানব্বইটি এই এক হাজার তিরানব্বইটি মদের দোকান ওই সময়ই ছিল সারা দেশে আনাচে কানাচে সর্বত্র সরকার লাইসেন্স দিয়ে মদের ব্যবসা করে অথচ মদ আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন এই দেশে হাজার হাজার সুদের দোকান সরকার খুলেছে যত ব্যাংক আছে এ সবগুলো হল সুদের দোকান এমনকি এই সুদটাকে সরকার ফরজ করেছে আল্লাহর হারাম করা সুদকে ফরজ করেছে যদি আমরা একটু চিন্তা করি তারা আল্লাহ যা কিছু হারাম করে দিলেন সেই জিনিসগুলোকে সেই অপকর্মগুলোকে তারা হালাল করার কারণে এরা সকলে কাফের হয়েছে যারা এটাকে করেছে তারা কাফের যারা মেনে নিয়েছে তারা কাফের যদি এদের কুফুরির ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করে তারাও কাফের এই আকিদাগুলো স্পষ্ট থাকা দরকার কারণ আল্লাহর হারাম করা এই সকল কাজগুলোকে রাষ্ট্রীয়ভাবে এই দেশে হালাল করা হয়েছে কোনোটাকে ফরজ করা হয়েছে আর যারা এটা করেছে তারা কাফের আর আল্লাহর আইনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণের কারণে এদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ এদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জন্য ফরজ আর এদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা ভ্রষ্ট এদের সাথে এক নাম্বার আয়াতে যে আলোচনাটা করে এসেছি এরা আল্লাহ দুশ্মন আর আল্লাহ দুশ্মন হওয়ার কারণে এদের সাথে যদি কেউ বন্ধুত্ব করে বন্ধুত্বের বার্তা পাঠায় অন্তরে তাদের প্রতি কোনো ভালোবাসা লালন করে সে পথভ্রষ্ট আল্লাহ সুবাহ কোরআন মজিদ এত স্পষ্টভাবে আমাদের সামনে পেশ করেছেন এই বিধানগুলো যা সাহাবায়ে কেরাম রাবি আল্লাহ তালানহম তাদের বাস্তব জীবনে এটা পরিপূর্ণভাবে আমল করেছিলেন আল্লাহ বলছেন ইয়াফসিলু বাইনাকুম আল্লাহ তোমাদের মধ্যে তা বিস্তারিতভাবে বর্ণনা করেন কোনো কিছু বাকি রাখেননি এই যে বিষয়গুলো বিস্তারিত বর্ণনা আল্লাহ তোমাদের মাঝে বিস্তারিত বর্ণনা করেন বল্লহু বিমা তাহমালুনা বাসির তোমরা যা কিছু করছো আল্লাহ তা দেখছেন এখানে আল্লাহ বড় ধরনের একটা ধমক দিয়ে দিলেন তোমরা এখন আল্লাহর দুশ্মনদের সাথে বন্ধুত্ব করতে পারো যদি করো আল্লাহ দেখে রাখছেন তোমরা কারা প্রকাশ্য অথবা গোপনে আল্লাহর দুশ্মনদের সাথে বন্ধুত্ব করছো তা আল্লাহ দেখে রাখছেন হয়তো মনে করতে পারো আমি গোপনে সম্পর্ক রাখছি এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কথা বলেছেন তোমরা তাদের প্রতি ভালোবাসা অন্তরে গোপন রাখো কারা অন্তরের মধ্যে গোপন রাখে প্রকাশ করে না মনে করে যে আমি তো এটা প্রকাশ করি নাই ভালোবাসাটা তো এদের সাথে আমার গোপনে আছে কেউ তার দেখবে না জানবে না অসুবিধা নাই আল্লাহ জানিয়ে দিলেন তুমি গোপনেও তাদের প্রতি সেই ভালোবাসা রাখছ আল্লাহ তা দেখছেন আল্লাহর দৃষ্টির বাইরে তুমি নাও তুমি প্রকাশ্যভাবেই তাদের সাথে সম্পর্ক রাখো আর গোপনেই রাখো আল্লাহ তা দেখছেন এখানে আল্লাহ সুবাহ মুসলিম জামাকে হেফাজত করেছেন যে মুসলিম জামার মধ্যে এই ধরনের অসৎ মানসিকতার কোন লোক যেন লুকিয়ে থাকতে না পারে যারা আল্লাহ দুশ্মনদের সাথে ভালোবাসা পোষণ করবে গোপনে গোপনে যদি ভালোবাসা পোষণ করে তাহলে গোপন বার্তা পাঠাবে হাতিব ইবনা আবি বালতা যে গোপন বার্তা পাঠিয়েছিলেন আমি গত পরশুদিন এই বিষয়টা আলোচনা করেছি মূলত এই কথাগুলো তার এই সকল অপকর্মের আল্লাহ জবাব দিচ্ছেন তার এই কর্মটাকে আল্লাহ বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করেছেন বিভিন্ন তফসিলগুলোতে দেখবেন হাতিবিদিন আবু আলতার এই কর্মটার ব্যাপক সমালোচনা করা হয়েছে অথচ আমাদের এই দেশে একদল আলেম তাদের একটা আকিদা হল সাহাবিদের সমালোচনা করা যাবে না সমালোচনা তো তাদেরকে অপমানিত করার জন্য নয় এটা হলো তাদের দ্বারা যে অপকর্ম ঘটে গেছে সেই অপকর্মটাকে কি অপকর্ম বলবো না তাদের যে অপকর্মটাকে আল্লাহ পর্যন্ত ফাঁস করে দিলেন আর এটাকে একটা মন্দ কর্ম হিসেবে আল্লাহ প্রকাশ করে দিলেন সেটা কি আমরা আল্লাহ যেভাবে বললেন আমরা কি সেভাবেও বলবো না অথচ মুফাসিরিনগণ করেছেন এমনকি যে হানাফি আলেমগণ এটা খুব বেশি এটাকে জোর দেন তাদের হানাফি আলিমদের তফসিরের মধ্যেই দেখেন হাতিবিবনে আবিবাল তার এই কাজটাকে তারা ব্যাপক সমালোচনা করেছেন এবং হাতিবের খুব গুরু সমালোচনা করেছেন বড় ধরনের তার অপরাধ হিসাবে গণ্য করেছেন তাকে অপরাধী সাব্যস্ত করেছেন কিন্তু সাধারণ মানুষের মধ্যে তার এর বিপরীত প্রচারণা চালিয়ে মূলত মানুষকে বিভ্রান্ত করেন সাহাবি তিনি মানুষ তিনি নবী নন রাসুল নন তিনি মাসুম নন নবী রাসুলকে আল্লাহ হেফাজত করেছেন তারা মাসুম সাহাবারা যদি মাসুম হয়ে যেতেন তাহলে একদল মানুষ আজকে যারা সাহাবাইদেরকে মিয়াজারে হক মনে করে তারা সাহাবিদের এক একজনকে তারা নবী নবীর মর্যাদা দিয়ে দিত দিয়ে তারা রেসালতের শির করত আসলে রেসালতের শির তারা শুরু করে দিয়েছে মিথ্যা একটা বানোয়াট হাদিস বলে আসহাবিকান নজুম বি আইহিম ইকদাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবিগণ তারকার মতো তোমরা যারই অনুসরণ করবে তোমরা পদ হেদায়াত পাবে যারই অনুসরণ করবে তোমরা হেদায়াত পাবে এই কথাটি একটা বানোয়াট মিথ্যা কথা এটা হাফিজ ইবনুল বার ফি তুরুকিল হেকমিয়াতে এবং হাফিজ ইবনুল বার তিনি দুজনে স্পষ্ট করে বলেছেন এটা কোনো বানোয়াটকারীর একটি বানোয়াট কথা আরেকজন বলেছেন একটা কোনো মৃত্যুকের উক্তি এটা এটা কোনো হাদিস নয় কোনো হাদিসের কিতাবের জায়গা নেই নিষ্কাতে শুধুমাত্র আছে আর কোন সই হাদিসের কিতাবে পাবেন না এটা একটা বানোয়াট একটা মিথ্যা কথা অথচ এটা প্রসিদ্ধি লাভ করেছে তাদের মাঝে যে হাতিব গোপনে বার্তা পাঠিয়েছিলেন আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি তো গোপনে পাঠিয়েছ আল্লাহ এটা দেখছেন সারা নামনি গায়িকার কাছে তুমি দিয়েছিলে আল্লাহ দেখছেন আল্লাহ জিবরিলের মাধ্যমে রাসুলকে জানিয়ে দিয়েছেন রাসুল সাল্লু আলহাসাল্লাম আলীর নেতৃত্বে জুবাইর ইবনে আওয়াম এবং মিকদাদকে পাঠালেন তারা গিয়ে এই মহিলার কাছ থেকে পত্রটি নিয়ে আসলেন বর্ণনা দুইটি একটি হল তার পায়জামার ভিতর থেকে সে বের করে দিয়েছে আরেকটি হল তার চুলের ভিতর থেকে বের করে দিয়েছে আল্লাহ এই গোপন বিষয়ে আল্লাহ দেখছেন একবারে যথাযথ জায়গার কথা বলেছেন ওইখানে গিয়ে পাবে ঠিক ওই জায়গায় পাওয়া গেছে তাহলে তোমরা কেন তাদের প্রতি গোপন ভালোবাসা অন্তরে পোষণ করবে যদি করো আল্লাহ তা দেখছেন আল্লাহ সতর্ক করে দিয়েছেন আল্লাহর এই দুশ্মনদের প্রতি কোন ধরনের গোপন ভালোবাসাও রাখা যাবে না প্রকাশ্য তো তাদেরকে বন্ধুত্ব করাই যাবে না বন্ধুত্বের বার্তাও পাঠানো যাবে না তারা আল্লাহর দুশ্মন মুমিনদের দুশ্মন এজন্য আল্লাহর দুশ্মন এবং মুমিনদের দুশ্মনদের সাথে মুমিনদের কোনদিন সম্পর্ক হবে না উভয়ে একই দল ভুক্ত হবে না একই কাতারে সামিল হবে না হ্যাঁ তারা সামিল হবে ময়দানে সামনাসামনি হবে মোকাবেলা হবে যুদ্ধ হবে বন্ধুত্বের মাধ্যমে নয় আল্লাহ সুবাহান এই দুইটি আয়াতে যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন আমরা ইতিমধ্যে আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন কুরআন মজিদ আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন আমাদের হেদায়াতের জন্য আমরা যেন কোরআনকে হেদায়াতের কিতাব হিসেবে গ্রহণ করে কোরআনের হেদায়াত অনুযায়ী আমরা যেন আমাদের ইমান আকিদায় এবং আমলকে গড়ে তুলতে পারি আমিন কোন প্রশ্ন গণতান্ত্রিক ব্যবস্থাপনা বা গণতান্ত্রিক সন্দেহ নেই তবে বাহ্যিক দৃষ্টিতে কেউ যদি তার নিরাপত্তার সিকিউরিটির জন্য গণতান্ত্রিক রাজনৈতিক মানে দলের সাথে যদি চেষ্টা করে বা সাংগঠনিক বৃহত্তর স্বার্থ যদি কেউ যদি থাকার চেষ্টা করে তাহলে তার মানে প্রথমত হলো সেই গণতন্ত্রের প্রতি তার কোনো ধরনের আসক্তি থাকতে পারবে না এটা কুফরি ধর্ম এর প্রতি যদি তার মনের আগ্রহের কারণে যায় যদি সে কুফরি করবে কিন্তু যদি মুসলিম জামার পক্ষ থেকে কৌশল হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয় তাদের ভিতরে জাসুস হিসেবে কাজ করার জন্য তাদের গোপন তৎপরতাগুলো জানার জন্য সেটা তো ওই দায়িত্ব পালন করার জন্য সে যাচ্ছে এখান থেকে মুজাহিদিনদের পক্ষ থেকে সে নিয়োগপ্রাপ্ত হিসাবে যাচ্ছে সে তো এটা তার কোনো অপরাধ নয় যাচ্ছে তাদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য যাচ্ছে না যেটা যাচ্ছে সেটা হলো বাহ্যিক একটা অভিনয় করতে করে যাচ্ছে এটাতে সমস্যা নাই তখন মনে হয় প্রশ্ন শেষ সুবাহ আল্লাহ বিহামদিকা শাহাদু আল্লাহ